তোমার নূরে হৃদয়টা দাও ভরে দাও তোমার সাজে হৃদয়টা দাও সাজিয়ে দাও তোমার নূরে হৃদয়টা দাও ভরে দাও তোমার সাজে হৃদয়টা দাও সাজিয়ে দাও তোমার নূরে হৃদয়টা দাও ভরে দাও তোমার সাজে হৃদয়টা দাও সাজিয়ে দাও পাপ যত গো আছে মোদের ক্ষমা করে দাও পাপ যত গো আছে মোদের ক্ষমা করে দাও পাপ যত গো আছে মোদের ক্ষমা করে দাও তোমার নূরে হৃদয়টা দাও রাঙিয়ে দাও তোমার নূরে হৃদয়টা দাও ভরে দাও তোমার সাজে হৃদয়টা দাও সাজিয়ে দাও তোমার নূরে হৃদয়টা দাও ভরে দাও তোমার সাজে হৃদয়টা দাও সাজিয়ে দাও তুমি রহিম তুমি কারিম তুমি বিধাতা তোমার ছবি মনের কাবায় তাই তো যে গাথা তুমি রহিম তুমি কারিম তুমি বিধাতা তোমার ছবি মনের কাবায় তাই তো যে গাথা তুমি রহিম তুমি কারিম তুমি বিধাতা তোমার ছবি মনের কাবায় তাই তো যে গাথা তোমার হাতে জীবন মরণ তুমি রব্বানা তোমার হাতে জীবন মরণ তুমি রব্বানা তুমি হাসাও প্রভু তুমি যে কাঁদাও তোমার নূরে হৃদয়টা দাও ভরে দাও তোমার সাজে হৃদয়টা দাও সাজিয়ে দাও তোমার নূরে হৃদয়টা দাও ভরে দাও তোমার সাজে হৃদয়টা দাও সাজিয়ে দাও বিপদে ডাকি তোমায় সুখের দিনে যাই ভুলে ক্ষমা করে ঠাই দিও গো আরশের ছায়া তলে বিপদে ডাকি তোমায় সুখের দিনে যাই ভুলে ক্ষমা করে ঠাই দিও গো আরশের ছায়া তলে বিপদে ডাকি তোমায় সুখের দিনে যাই ভুলে ক্ষমা করে ঠাই দিও গো আরশের ছায়া তলে তোমার হাতে সব ক্ষমতা আছে যে সদা তোমার হাতে সব ক্ষমতা আছে যে সদা কাউকে ধনী কাউকে গরিব তুমি তো বানা তোমার নূরে হৃদয়টা দাও ভরে দাও তোমার সাজে হৃদয়টা দাও সাজিয়ে দাও তোমার নূরে হৃদয়টা দাও ভরে দাও তোমার সাজে হৃদয়টা দাও সাজিয়ে দাও পাপ যত গো আছে মোদের ক্ষমা করে দাও পাপ যত গো আছে মোদের ক্ষমা করে দাও পাপ যত গো আছে মোদের ক্ষমা করে দাও তোমার নূরে হৃদয়টা দাও রাঙিয়ে দাও তোমার নূরে হৃদয়টা দাও ভরে দাও তোমার সাজে হৃদয়টা দাও সাজিয়ে দাও তোমার নূরে হৃদয়টা দাও ভরে দাও তোমার সাজে হৃদয়টা দাও সাজিয়ে দাও তোমার নূরে হৃদয়টা দাও ভরে দাও তোমার সাজে হৃদয়টা দাও সাজিয়ে দাও তোমার নূরে হৃদয়টা দাও ভরে দাও তোমার সাজে হৃদয়টা দাও সাজিয়ে দাও আলোড়ন চলো এগিয়ে যাই স্বপ্নময় আগামীর পথে